আসমানের মালিক জমিনের মালিক আসমানের মালিক জমিনের মালিক আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ সব অপরাধ ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ সব অপরাধ ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ সব অপরাধ ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অসহায় আমি বড় সহায় কেউ না অসহায় আমি বড় সহায় কেউ না তুমি বিনে এ ধরাতে সহায় কারে পা তুমি বিনে এই ধরাতে সহায় কারে পায় অসহায় আমি বড় সহায় কেউ না তুমি বিনে এই ধরাতে সহায় কারে পায় ও প্রভু দয়া করো সব অপরাধ মাফ করো ও প্রভু দয়া করো সব অপরাধ মাফ করো ও প্রভু দয়া করো সব অপরাধ মাফ করো তুমি দয়াল আল্লাহ তুমি দয়াল আল্লাহ তুমি দয়াল আল্লাহ তুমি দয়াল আল্লাহ তুমি দয়াল আল্লাহ তুমি দয়াল আল্লাহ সব অপরাধ ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ সব অপরাধ ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জেনে না জেনে করি কত অপরাধ জেনে না জেনে করি কত অপরাধ সকল পাপ মুছে দাও তুলেছি দুহা সকল পাপ মুছে দাও তুলেছি দুহা জেনে না জেনে করি কত অপরাধ সকল পাপ মুছে দাও তুলেছি দুহা তুমি যে গফুর খোদা তুমি যে গফর খোদা তুমি যে গফুর খোদা তুমি যে গফর খোদা তুমি যে গফুর খোদা তুমি যে গফার খোদা তুমি দয়ার আল্লাহ তুমি মায়ার আল্লাহ তুমি দয়ার আল্লাহ তুমি মায়ার আল্লাহ তুমি দয়ার আল্লাহ তুমি মায়ার আল্লাহ সব অপরাধ ক্ষমা করো আস্তাও ফিরুল্লাহ সব অপরাধ ক্ষমা করো আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ জীবনে মরণে তোমায় যেন শরী জীবনে মরণে তোমায় যেন শরী শয়নে স্বপনে এই কামনা করি শয়নে স্বপনে এই কামনা করি জীবনে মরণে তোমার যেন শরী শয়নে স্বপনে এই কামনা করি যেন তোমার দয়া পায় তুমি ছাড়া কেউ তো নাই যেন তোমার দয়া পায় তুমি ছাড়া কেউ তো নাই যেন তোমার দয়া পায় তুমি ছাড়া কেউ তো নাই তুমি রহমান আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রহিম আল্লাহ সব অপরাধ ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ সব অপরাধ ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সব অপরাধ ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ সব অপরাধ ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ সব অপরাধ ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ أستغفر الله